বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম ওয়ালকিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককারী فيها يفرق كل أمر حكيم এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্ত্রীকৃত হয় أمرا من عندنا إنا كنا مرسلين আমার আদেশ ক্রমে আমি তো রাসূল প্রেরণ করিয়া থাকি رحمة من ربك إنه هو السميع العليم তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين যিনি আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক بل هم في شك يلعبون বস্তুত উহারা সন্দের বশবর্তী হইয়া হাসি ঠাট্টা করিতেছে فارتقب يوم تأتي السماء بدخان مبين অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিনে স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ يغشى الناس هذا عذاب أليم এবং উহা আবৃত্ত করিয়া ফেলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তুর শাস্তি ربنا اكشف عنا العذاب إنا مؤمنون তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ইমান আনিব أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين উহারা কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকট তো আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল ثم تولوا عنه وقالوا معلم مجنون অতঃপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে يوم نبطش البطشة الكبرى إنا منتقمون যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদেরকে শাস্তি দিবই ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم ইহাদের পূর্বে আমি তো ফেরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসূল أن أدوا لكم رسول أمين সে বলিল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যার্পণ করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ وإني عذت بربي وربكم أن ترجمون তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পারো তজ্জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের স্মরণ লইতেছি وإن لم تؤمنوا لي فاعتزلون যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো فدعا ربه أن هؤلاء قوم مجرمون অতঃপর মুসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল ইহারা তো এক অপরাধী সম্প্রদায় فأسر بعبادي ليلا إنكم متبعون আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়ো তোমাদের পশ্চাদাপন করা হইবেই واترك البحر رهوا إنهم جند مغرقون সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবেই كم تركوا من جنات وعيون উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রশ্রবণ وزروع ومقام كريم কত শস্য ক্ষেত্র ও সুরম্য প্রাসাদ ونعمة كانوا فيها فاكهين কত বিলাস উপকরণ উহাতে তাহারা আনন্দ পাইত كذلك وأورثناها قوما آخرين এইরূপেই ঘটিয়াছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين আকাশ ও পৃথিবী কেউই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদেরকে অবকাশও দেওয়া হয় নাই ولقد نجينا بني আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হইতে ইন্নহু কান আলিয়াম মিনাল মুসরিফিন ফিরাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে ولقد اخترناهم على علم على العالمين আমি তো জানিয়া শুনিয়াই উহাদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম وآتيناهم من الآيات ما فيه بلاء مبين এবং উহাদেরকে দিয়াছিলাম নিদর্শনাবলী فأتوا بآبائنا إن كنتم صادقين অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম অবশ্যই উহারা ছিল অপরাধী وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না إن يوم الفصل ميقاتهم أجمعين নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রইয়াছে উহাদের বিচার দিবস يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না إلا من رحم الله তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হইবে পাপির খাদ্য كالمهل يغلي في البطون গলিত তাম্রের মতো উহাদের উদরে ফুটিতে থাকিবে كغلي الحميم ফুটন্ত পানির মতো خذوه فاعتلوه إلى سواء الجحيم উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে ثم صبوا فوق رأسه من عذاب الحميم অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও ذق إنك أنت العزيز الكريم এবং বলা হইবে আস্বাদ গ্রহণ করো তুমি তো ছিলে সম্মানিত অভিজাত ইন্ন ইহাই তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করবে ইন্নাল মুত্তাকিরা তো থাকিবে নিরাপদ স্থানে ফি জান্নাতিন ওয়া উয়ুন উদ্যান ও ঝর্ণার মাঝে يلبسون من سندس واستبرق متقابلين তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে كذلك وزوجناهم بحور عين এইরূপেই ঘটিবে আমি উহাদেরকে সঙ্গিনী দান করিব আয়াত লোচনা হুর يدعون فيها بكل فاكهة آمنين সেটায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদেরকে জাহান নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে فارتقب إنهم مرتقبون সুতরাং তুমি প্রতীক্ষা করো উহারাও প্রতীক্ষমান